এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এদেশের রক্তে ভেজা মাটি যেন ইসলামের ঘাটি এ জাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তর তাজা খাটি এদেশের রক্তে ভেজা মাটি যেন ইসলামের ঘাটি এ জাতির মুক্ত স্বাধীন প্রাণ এখনো তর তাজা খাটি বারো কোটি বুকে ইমান যেন বারুদের কাঠি বারো কোটি বুকে ইমান যেন বারুদের কাঠি জেহাদের ঘর্ষণে দাউ দাউ করে জল বে আগুন জেহাদের ঘর ধর্ষণে দাও দাও করে জ্বলবে আগুন দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এদেশের মসজিদে মসজিদে বাজে তৌহিদিয়াজান এদেশের লক্ষ শিশুর বুক মাঝে তর তাজা কর আন এদেশের মসজিদে মসজিদে বাজে তৌহিদিয়াজান এদেশের লক্ষ শিশুর বুক মাঝে তর তাজা কর আন ছুটে আয় বখতিয়ারের বিপ্লবী খুন দীপ্ত নৌ জোয়ান ছুটে আয় বখতিয়ারের বিপ্লবী খুন দীপ্ত নিত্য নৌজোয়ান দুনিয়ায় মজলুমানের আহাজারি কান পেতে ওই শোন দুনিয়ায় মজলুমানের আহাজারি কান পেতে ওই শোন দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন আ জাতির শ্রেষ্ঠ খুশির দিন হলো রমজানের ওই ঈদ এ জাতির ঘুম ভাঙানোর বিন হলো ইসলামী সঙ্গীত এ জাতির শ্রেষ্ঠ খুশির দিন হলো রমজানের ওই ঈদ এ জাতির ঘুম ভাঙানোর বিন হলো ইসলামী সঙ্গীত যেন রয় ঝড় তুফানেও শক্ত কঠিন পূর্ব শরীর ভিত যেন রয় ঝড় তুফানেও শক্ত কঠিন পূর্ব শরীর ভিত হবে তাই রুখতে সকল ভিন দেশিদের কৃষ্টি হবে তাই রুখতে সকল ভিন বিদেশিদের কৃষ্টি তমাদ্দুন দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ দিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন রাশিয়া আমেরিকা ইন্ডিয়া ব্রিটেন ইসরায়েলের চর ধর ধরে ধরে এক এক করে দের দে খবর রাশিয়া আমেরিকা ইন্ডিয়া ব্রিটেন ইসরায়েলের চর ধর ধরে ধরে এক এক করে দের দে খবর তাগুতের বালাখানায় ঝড় উঠে হয় কা পিছে থর থর তাগুতের বালাখানায় ঝড় উঠে হয় কা পিছে থর থর জালিমের সিংহাসনের পাটাতনে ধরেছে আজ ঘন জালিমের সিংহাসনের পাটাতনে ধরেছে আজ ঘুন্ডিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুন্ডিতে খুন তৈরি মুসলমান আছে লক্ষ কোটি গুণ এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন এ মাটির পরতে পরতে আছে বীর শহীদের খুন